আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত তখন আবু বকর ও আব্বাস রদিল্লাহ তালাহ আনসারদের কোনো এক মজলিসের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন যে তারা কাঁদছেন তাদের একজন জিজ্ঞেস করলেন আপনারা কাঁদছেন কেন তারা বললেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সাথে আমাদের মজলিস স্মরণ করে কাঁদছি তারা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এসে আনসারদের অবস্থা বর্ণনা করলেন রাবি বললেন নবী সাল্লাহ সাল্লাম চাদরের কোনা দিয়ে মাথা বেঁধে বেরিয়ে আসলেন এবং মিম্বরে উঠে বসলেন এদিনের পর আর তিনি মিম্বরে আরোহণ করেননি তারপর হামদ ও সানা পাঠ করে সমবেত সাহাবিদের উদ্দেশ্য করে বললেন আমি আনসারগণের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কেননা তারাই আমার অতি আপনজন তারাই আমার বিশ্বস্ত লোক তারা তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করেছে তাদের যা প্রাপ্য তা তারা এখনও পায়নি তাদের নেক লোকদের নেক আমলগুলো গ্রহণ করবে এবং তাদের ভুল ত্রুটি মাফ করে দিবে